সাহস বুকে রাখো রবকে তুমি ডাকো সাহস বুকে রাখো রবকে তুমি ডাকো কর্ম তোমারই সহজ হবে ভেঙে পড়ো নাকো সাহসী বুকে রাখো রবকে তুমি ডাকো সাহসী বুকে রাখো রবকে তুমি ডাকো কর্ম তোমার সহজ হবে ভেঙে পড়ো না কো বুদ্ধি রাখো ঠিক কাজ করো দৈনিক বুদ্ধি রাখো ঠিক কাজ করো দৈনিক বিজয় তোমার হবে অটল অনর থাকো সাহস বুকে রাখো রবকে তুমি ডাকো সাহস বুকে রাখো রবকে তুমি ডাকো কর্ম তোমার সহজ হবে ভেঙে পড়ো নাকো ব্যথায় যদি বক্ষ ভরে আসে কষ্ট ঝরে নিঃশ্বাসে নিঃশ্বাসে ব্যথায় যদি বক্ষ ভরে আসে কষ্ট ঝরে নিঃশ্বাসে নিঃশ্বাসে সামনে চলো তুমি দৃঢ় বিশ্বাসে যে সহে সে রহে বিগজনে কহে যে সহে সে রহে বিগজনে কহে হৃদয় উজার করে রবকে তুমি শিবুকে বুকে রাখো রবকে তুমি ডাকো সাহসী বুকে রাখো রবকে তুমি ডাকো কর্ম তোমার সহজ হবে ভেঙে পড়ো নাকো সাহসী বুকে রাখো রবকে তুমি ডাকো সাহসী বুকে রাখো রবকে তুমি ডাকো কর্ম তোমার সহজ হবে ভেঙে পড়ো নাকো কর্ম তোমার সহজ হবে ভেঙে পড়ো নাকো কর্ম তোমার সহজ হবে ভেঙে পড়ো নাকো